বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান আমরা আলোচনার বিষয় রেখেছি আখলাকুন নবী সাল্লাহ আলাইসাল্লাম বা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের অনুপম চরিত্র বৈশিষ্ট্য মহানবী সাল্লাহ আলাইসাল্লামের তার জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ সমগ্র মানব জাতির জন্য একটি অনুকরণীয় আদর্শ মহান আল্লাহ একথা জলদগম্ভীর কণ্ঠে ঘোষণা করেছেন লাকাদ কান আলাকুম ফি ইল্লাহি উসওয়াতুন হাসানা যে একটা মানুষের জীবনের যতগুলি দিক ও বিভাগ আছে সমস্ত দিক থেকে সমস্ত বিভাগ থেকে সমস্ত পর্যায় থেকে যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে মহানবী সাল্লাহ আলাইসাল্লামী একজন মানুষ যার জীবনে এই সমস্ত দিকগুলো প্রতিভাত হয়েছে প্রস্ফুটিত হয়েছে বিকশিত হয়েছে এজন্য একটা মানব সমাজে শান্তির শৃঙ্খলা এবং আদর্শ একটা সমাজ গঠনের জন্য মহানবী সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ অনুকরণের বিকল্প নাই মহানবী সাল্লাহ আলাইস্লামের জীবনের বিভিন্ন দিক আছে তার চরিত্রের বিভিন্ন পর্যায়ে আছে বিভিন্ন বিভাগগুলো আছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের এই বিষয়ে অবগতি লাভের জন্য আমরা চেষ্টা করব এবং এই বিষয়ে আলোচনা রাখার জন্য আমাদের স্টুডিওতে আমরা বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদেরকে উপস্থিত করে থাকি তো আজকে আমাদের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন আমরা আপনাদের সাথে তাদের প্রথমে পরিচয় করে দিতে চাচ্ছি আমার পাশে শেখ মুজাফর বিন মোহসেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মুসলিহদ্দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে আমাদের ডান পাশে উপস্থিত আছেন জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওর পক্ষ থেকে পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা মহানবী সাল্লাহ ইসলামের জীবনের সাহসিকতা এবং মনোবল ও দৃঢ়তা এই বিষয়টা একটা সমাজ গঠনের জন্য সমাজপতির জন্য সমাজের নাগরিকের জন্য প্রত্যেক পর্যায়ে কিন্তু দরকার তো এই বিষয়টা কিভাবে তিনি প্রতিষ্ঠা করে দেখে গেছেন তার জীবনের এই দিকটা আমরা আলোচনা করলে এই দিক থেকে আমরা তার আদর্শের অনুপ্রাণিত হয়ে আদর্শ অনুসরণ করে আমাদের সমাজেও আমরা সেই শান্তির শৃঙ্খলা ফিরে আনতে পারব তা আমি এই বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য মুজাফর বিন মোহসিনকে অনুরোধ রাখব যে সাহসিকতা এবং দৃঢ়তা মহানবী সাল্লাহ আসলামের জীবনে যে ফুটে উঠেছিল অথবা সমাজে এই বিষয়টা কিভাবে আমরা দেখতে পাব রসুল্লাহ সাল্লামের মধ্যে যতগুলো গুণ ছিল তার মধ্যে একটি সাহসিকতাও অন্যতম সোহান আল্লাহ যেমন আমরা এক যুদ্ধের দিনের বিষয়টা আমরা দেখতে পাই তিনি যুদ্ধের মাঠ থেকে ফিরে এসে বসেননি এখন সাহাবেকরাম তো তখন ক্লান্ত ঠিক জিবরুল আমিন তরবারে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আল রাসুল দেখে বললেন যে জিবরুল তো তরবার নিয়ে প্রস্তুত তোমরা এখানে কেন তখন সাথে সাথে আল্লাহ রাসুল তাদেরকে নিয়ে বেরিয়ে গেলেন সবচেয়ে বড় একটা বিষয় এখানে আছে আল্লাহ রসুল সেদিন সাহাবিদেরকে বলেছিলেন যে কোনো ক্লান্তি বলতে কিছু নাই ওলা তাহিনু ওলা তাহজান ওয়াং তুম আলাউনা ইংকুং তুমু মিনিন কোনো ভয় নাই কোনো শঙ্কা নেই তোমরা যদি মমিন হয়ে থাকে তোমরাই জয়লাভ করবে আল্লাহ রাসুল্লাহ সাহসিকতা আর একটা পাওয়া যায় রাসুল সাল্লাহ সাল্লাম ঘুমাচ্ছিলেন হ্যাঁ। ঠিক এমত অবস্থায় একজন তরবারি যে লটকে গাছের তলায় ঘুমাচ্ছিলেন একজন অমুসলিম ব্যক্তি এসে তরবারি হাতে তুলে যে এখন তোমাকে কে রক্ষা করবে মানে মোহাম্মদ তরবারিটা আছে ওই তরবারি হ্যাঁ, এবার তখন হ্যাঁ। বলতেছে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে তখন জিজ্ঞেস করলেন যে এখন তোমাকে কে রক্ষা করবে তখন রাসূল সাল্লাম বললেন আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করবেন আর একটা বিষয় যোগ করা যায় আর কি খুব সুন্দর বিষয় আছে যখন তুমুল যুদ্ধ ঠিক ওই মুহূর্তে সাহসিকতার পরিচয় দিয়ে তিনি লাভ দিয়ে উঠের পিঠে উঠে বলেছিলেন আনাব মুতালিব এই যে পরিষ্কার যে সাহসিকতার পরিচয় সেদিন দিলেন তিনি ঘোড়ার উপরে উঠেছিলেন যুদ্ধে তিনি এই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তখনই কাফের সৈন্য অমুসলিম সৈন্যরা দেখে তিনি ভড়কে গেছিল ধন্যবাদ মুজাফর বিন মহসিন আমরা একটা বিষয় এখানে ক্লিয়ার হলাম যে মানুষ ইসলামের সাহসিকতা দেখিয়েছেন এবং কখনো তিনি ভয়ভীতি পাননি যদি সেটা মানে আল্লাহর ইমান আল্লাহর প্রতি তার দৃঢ় বল বিশ্বাস এটা সবসময় কাজ করেছে যেটা ওই তরবারি নিয়ে তখন যখন জিজ্ঞেস করা হলো তার মুখ থেকে আমরা সেটা বিষয়টা বুঝলাম যে মহানবীলামের মনোবল মনের দৃঢ়তা এবং তার যে সাহসিকতা সেটা প্রকাশ পেয়েছে এবং এটা প্রতিটা মানুষের ভিতরেই এই বিষয়টা থাকা অত্যন্ত জরুরি যে মানুষ হিসেবে তার ভিতরে সবসময় সৎ সাহস থাকতে হবে তো এই বিষয়টা আমরা ইসুফ আব্দুল মজিদের কাছে বিষয়টা নিয়ে যাব যে মহানবী ইসলামের এই সাহসিকতা দেখে সাহাবিদের ভিতরে বা তার অনুসারীদের ভিতরেও এই ধরনের মনোবল সৃষ্টি হয়েছে হুসাল ইসলামের মহানবী ইসলামের এই সাহসিকতাটা সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাবো বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাবো তো সেই বিষয়টা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন ধন্যবাদ আসলে রসুল করিম সাল্লাহ আলী তার যে সমস্ত কোয়ালিটি যে সমস্ত গুণাবলীর কথা আমরা কিতাবে পাই তার ভিতরে একটা অন্যতম কোয়ালিটি হচ্ছে কান নবী আস জান্নাস ছিলেন যে সবচেয়ে সাহসী সাহসী ম্যান যে এরকম তার সাহস ফেয়ারলেসনেস এবং এই সাহসিকতা আমরা দেখি দুটো ভাগে আমরা ভাগ করতে পারি একটা হলো শত্রুর হুঙ্কা শত্রুর ভয়ভীতি তার হুমকি প্রাণের হুমকি প্রাণীর হুমকির মুখে যে সাহসিকতা দৃঢ় থাকা জি আর একটা হচ্ছে জাগতিক প্রলোভন বিভিন্ন জিনিস সম্মুখেও যে দৃঢ়তা এবং সাহসিকতা যে কাফেররা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রথমে জাগতিক প্রলোভন দেখিয়ে তাকে পরাজিত করবার জন্য তারা প্রবৃত্ত হয়েছিল যে আপনি কি চান এই পৃথিবীর রূপবতী নারী চান অথবা ধনসম্পদ চান অথবা রাজত্ব চান আপনার কি চাওয়া আছে যা বলবেন এটাই আপনার চরণ মূলে এনে আমরা রেখে দেব তবু আপনি এই ঝামেলা করবেন না কিন্তু রসুল করিম সাল্লা সাল্লাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই সমস্ত জাগতিক প্রলোভনের মুখে কীরকম সুদৃঢ় ছিলেন যে কোনো কিছুই তাকে প্রলব্ধ করতে পারে নাই অতপর তারা প্রাণের ভয় ভয়ে দেখিয়েছে যে এমন হুমকি যে খুব কম মানুষই এই পৃথিবীতে জীবন নাশের হুমকি যে কম মানুষই এই পৃথিবীতে এই ধরনের হুমকির সম্মুখীন হয়েছে এমনকি আবু তালিব যিনি রসুল করিম সাল্লাহ সাল্লামের তন্ত্রপ্রহী হিসেবে কাজ করেছেন যিনি শৈশব থেকেই সেবা দিয়ে আসছেন এবং ভালোবাসতেন তিনি পর্যন্ত একবার বিচলিত হয়ে কাফেরদের হুমকির মুখে তিনি বললেন যে ভাতিজা একটু সাবধানে একটু সংযতভাবে একটু কথাবার্তা ভালো কারণ লোকেরা তো মারাত্মক ভাবে খেপছে তোমার প্রাণ নাশের জন্য তারা চেষ্টা করতেছে তখন তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দিলেন লাউ ইয়া আমি লাউ শামসাফি আমিনি ওয়াল কামার ফি ইয়াসারি মা তারাক্তু হাযিহি দাওয়া হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনা যে আমার প্রাণের কোনো মায়া আমার নেই যে আল্লাহ তালা যে দিন আমাকে দিয়েছেন সেই দিনকে প্রতিষ্ঠা করবার জন্য যদি আমার প্রাণ চলে যায় তাহলে সেই জন্য আমার কোনো দুঃখ নাই আর না হলে যদি আকাশের দেদীপ্যমান সূর্য অথবা আলোকিত চন্দ্র এনে আমার দু হাতে দেওয়া হয় তবুও আমাকে কেউ এই পৃথিবীতে স্তব্ধ করতে পারবে না যে কিরকম অসীম মনোবল যে মনোবল এবং সাহস এবং সাহসিকতার আমি বলবো যে প্রকাশটা প্রকাশ পেয়েছে হুনাইনের যুদ্ধে যে ভাই কথাটা বলেছেন যে সেখানের পরিস্থিতি কি ছিল হ্যাঁ, পরিস্থিতিটা ছিল ভয়াবহ এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে না যখন অতর্কিত হামলা অতর্কিত আক্রমণ করে মুসলমান যদিও সংখ্যায় অনেক বেশি ছিলেন আজাবাতকুম কাসরাতকুম যে দশ হাজারের জায়গায় আরো দু হাজার একত্রিত হয়ে বারো হাজার মিলে চার পাঁচ হাজারের বিরুদ্ধে যখন তখন তো মুসলমানরা নিশ্চিত তো আমাদের আমাদের হুঙ্কারেই তো তারা পলায়ন করবে কিন্তু তারা ছিল অত্যন্ত তীরান্দাজ এবং অতর্কিত আক্রমণ করে মুসলমানদেরকে দিক বিদিক তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এরকম মানে পরাজয়ের পরাজয়ের মুহূর্তে নিশ্চিত পরাজয় থেকে আবার বিজয়ের দিকে নিয়ে আসা নিয়ে কোনো সহজ কাজ ছিল না কিন্তু সেই মুহূর্তেই যে যুদ্ধ এখনই তার হ্যাঁ, চূড়ান্ত রূপ নিয়েছে আর এই সময় রসুল করিম সাল্লা সাল্লাম এগিয়ে গেলেন এবং আনান্নবীলা কাজিব আনাবনা আব্দুল মুতালিব বলেন যখন হুঙ্কার দিলেন বাসরদি আল্লাহ যখন সবাইকে আবার একত্রিত করলেন যখন গরু যেরকম বাচ্চার জন্য যেরকম দৌড়ে আসে ওই সাহাবাই কারাম বিক্ষিপ্ত সাহাবাই কারাম বিক্ষিপ্ত হয়ে গেছিলেন তারা আবার ফিরে আসলেন আতফাল বাকারি আলা উলা উলাদিহা এবং সেই নিশ্চিত পরাজয় সেটাকে আবার তিনি বিজয়ে রূপান্তরিত করে সেখান থেকে বিজয়ী ভেসে ফিরে আসলেন হ্যাঁ, ধন্যবাদ কত বড় সাহসিক যে এর চেয়ে বড় সাহসিকতার নজির এই পৃথিবীতে আর হতে পারে না ধন্যবাদ ইউসুফ আব্দুল মজিদকে যে আমরা যে বিষয়টা দর্শক শ্রোতার জন্য বুঝাইতে চেয়েছি এই বিষয়টা একবারে ক্লিয়ার করে আপনি বুঝাইতে পেরেছেন এর জন্য আপনাকে আবার ধন্যবাদ সময় হয়ে গেল একটু বিরতিতে যাবার আমরা এখন একটু বিরতিতে যাব ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আকাশের ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল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 নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মহানবী সাল্লাহ আসলামের অনুপম চরিত্র মাধুর্য এই বিষয়ে জ্ঞান লাভ করার জন্য তো আমরা শেখ ইউসুফ আব্দুল মজিদের কাছ থেকে যে দুইটা বিষয়ে অত্যন্ত ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি যে সাহসিকতা দৃঢ়তা বা মনোবল এই বিষয়টা আসলে বুঝায় কি সেটা কিন্তু ওনার কথাতে আমরা অত্যন্ত ক্লিয়ার হয়েছি সেটা হলো যে আপনি শত্রুর মুখে দাঁড়িয়ে থাকেন শত্রুকে ভয় ভীতি প্রদর্শন করে আপনি নিজের সাহসিকতা জাহের করবেন বিষয় সেটা না বিষয় হলো যে সত্যের প্রতি অটল থাকতে পারে কি যে দুনিয়া একদিকে সত্য একদিকে যদি হয়ে যায় তখনও যদি কেউ সত্যে অটল থাকতে পারে সেটাই হলো সাহসিকতার মূল বিষয় এবং সবচেয়ে বড় আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা হলো যে এই সত্যর কাছ থেকে যদি অনেক সময়ে বিভ্রান্ত হয়ে অথবা পরিস্থিতির শিকার হয়ে আপনার সাথে যারা আছে আপনার সাথী যারা আছে তারাও যদি পিসপা হয়ে যায় তারাও যদি দিক দিক হয়ে যায় সেই সময়েও সেই সত্যের উপরে অটল থাকা সত্যকে নিয়ে এগিয়ে যাওয়ার এই যে মনোবল এই যে দৃঢ়তা এই বিষয়টা আমরা মহানবী সাল্লাহামের জীবনে দেখতে পাচ্ছি এবং যার কারণেই চলে যাওয়া ফিরে যাওয়া মনোবল হারিয়ে ফেলা সাহাবিরা পর্যন্ত ফিরে এসে আবার নিশ্চিত পরাজয়কে বদলিয়ে দিয়ে তারা আবার বিজয় লাভ করলেন হোনায়নের যুদ্ধে তা আমরা এবার শেখ ডক্টর মুসলুদ্দিনের কাছে যাব ওনার কাছে আবার আমরা ফিরে যাচ্ছি যে সাহসিকতা এবং দৃঢ়তা এই বিষয়টা সমাজে এর কিভাবে প্রভাব পড়েছিল সাহাবিদের মাঝে বা একটা সমাজে নারী পুরুষ বালক যুবক সব ধরনের লোক থাকে সব সবার ভিতরেই এই বিষয়টা কিভাবে কোন পর্যায়ে থাকে এবং কিসের ভিত্তি করে আসলে সেটা স্থিতি লাভ করে এই বিষয়টা যদি আমাদের বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ ধন্যবাদ ভাই পরিচালক ডক্টর প্রফেসর লোকমান হোসেন সাহসিকতা বলতে আমরা বুঝছি সৎ সাহসিকতা স্থির সাহসিকতা বিচক্ষণ সাহসিকতা হটকারী সাহসিকতা যেটাকে বলে সেটা না সামনে আসছে বাহিনী লাভ দিয়ে নামলাম যে পরাজিত হইলাম না হলে গলা কেটে গেল পয়রা থাকলাম দুঃসাহস দেখাইলাম মানে হঠকারী সাহসিকতা দেখালাম আল্লাহ নবীর কিন্তু তা না অত্যন্ত বিচক্ষণ সাহসিকতা যুদ্ধে যাচ্ছেন দায়িত্ব উনি আছেন মাঠে একজন অভিভাবক হিসাবে সৈন্যবাহিনী লড়ছে যখন দেখা যাচ্ছে বিপর্যয় ঠিক সেই সময় যা তিনি হাল ধরছেন হনায়ের যুদ্ধে আমি দেখতে পাচ্ছি ওহুদের যুদ্ধে লড়ছেন তীর আসছে চতুর্দিক থেকে তীর আসতেছে তিনি পালাইয়ে যাচ্ছেন না সাহাবিরা তীর ফিরাচ্ছেন সৈন্যবাহিনী বিধ্বস্ত হয়ে গেল অনেক শহীদ হয়ে গেলেন তিনি সেখানে আছেনই কত অপবাদ রটানো হলো সেখানে সে অবস্থায় তিনি সেখানে টিকে আছেন হিজরতের সময় চতুর্দিকে ঘেরাও করা চতুর্দিকে আটকে দেওয়া হয়েছে কোন দিক দিয়ে বেরিয়ে যাবেন উনি ওই সময় যুদ্ধ ঘোষণা করতে পারেন মরলে মরলাম বাঁচলে বাঁচলাম এত বড় কথা নাকি তা কিন্তু হয়নি হয়েছে বিচক্ষণ পলিটিশিয়ান একদিকে সুপলিটিশিয়ান এবং সুসাহসী ওই পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে দেওয়ার কোন পরিস্থিতি সেখানে ছিল না রাত্রের অন্ধকারে চুপচাপ কি করে একটা নিরাপদ পজিশনে গিয়ে শক্তি সঞ্চার করে তারপরে আবার তারপরে আবার ফিরে আসা সত্য প্রতিষ্ঠার হ্যাঁ। দিকে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা না যায় কিন্তু ইল্লা মোতাহার রেফান লেখাতালা ও মোতাহাইয়ান ইল্লা ফিয়া এটা নানান বিধান রয়েছে মানে সাহসিকতা মানে আমি মুসলিম বলবো হ্যাঁ, হ্যাঁ। আমাদের মুসলমান সাহসিকতা মানে কাছ থেকে বিচক্ষণ সাহসিকতা শিখতে হবে সাহসিকতা কি ধরনের আচ্ছা টিকে থাকা তুমি আল্লাহ তুমি টিকে থাকো টিকে থেকে বিচক্ষণতা সাহসিকতাতে লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হবে আমাদের সমস্যা হলো এই জায়গায় অতি সাহসিকতার কথা ভাবি হুদা আন্দাজে একটা হয়তো চিৎকার মানে হয়তো মারামারি লাগিয়ে দিই দেখা যায় যে রেজাল্ট জিরো ফিরে আসতে পারে কিন্তু আল্লাহ নবী কিন্তু তা ছিলেন না প্রভাব যা পড়েছিল প্রভাব হলো মানুষ শাহাদতে উৎসাহিত হয়েছে পিসপা হয়নি নবী সাল্লাহ আলিয়াল্লাম মাঠে আছেন আর ওর পিছিয়ে যাবো যেটা হনায়নের যুদ্ধের স্পষ্ট উদাহরণ নবী সাল্লাহ আলিয়া উহুদের যুদ্ধে মাঠে আছেন আমরা পালিয়ে যাব হতে পারে না আশপাশ সাহাবির আছেন ওদিক থেকে কাফেরা বলছে ও হবল হ্যাঁ ফিল কৌমে অমর আবু বাকর চিৎকার করছে অহংকারের সাথে হ্যাঁ আমরা আছি তার শুনাইতেছে হবলের জয় হোক তিরিশটা বড় যুদ্ধ গজওয়া বলতে গেলে আল্লাহ অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন সত্তরটা সারিয়া চূড়ান্ত হিসাবে একশোটা একশোটা যুদ্ধে দুভয় পক্ষে মারা গেছে মাত্র এক হাজার আঠারো জন একশোটা যুদ্ধে মারা গেছে মাত্র উভয় পক্ষে এক হাজার আঠারো জন আচ্ছা, আর মানে প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধেই ওনারা যেটা করেছে মুসলমানরা করেননি প্রথম বিশ্বযুদ্ধ হ্যাঁ। কয়েক লক্ষ মানে লক্ষ লক্ষ মানে আধা কোটির মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ লক্ষ লক্ষ লক্ষ লক্ষ শুধুমাত্র ভিয়েতনাম যুদ্ধে মরছে চল্লিশ লক্ষ মানুষ একটা তো মুসলমানরা জড়িত না এই কত শতাব্দীর ঘটনা হ্যাঁ, হ্যাঁ, এক এক যুদ্ধে যদি আপনারা আধা কোটি করে মারেন তাহলে কি করে বলা যেতে পারে যে আল্লাহ নবী যুদ্ধ চাপাই দিচ্ছেন কিংবা জয় করার চেষ্টা করেছেন কিংবা আল্লাহ নবী মানুষ মেরেছেন খুন করেছেন না তার লক্ষ্যই ছিল না আল্লাহ নবীর লক্ষ্যই হলো খুনিদের হাত থেকে অত্যাচারীদের হাত থেকে জালেমদের হাত থেকে যারা শাসন ব্যবস্থা বুঝেই না এমন মূর্খদের হাত থেকে জাহেলদের হাত থেকে একটা শৃঙ্খলিত সমাজ সুন্দর একটা রাষ্ট্র সুন্দর মানবতা প্রতিষ্ঠা করা কাজে এই জন্য সৎ সাহসী শুভ বুদ্ধি সম্পন্ন তাকোয়া বিশিষ্ট একটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা নেতৃত্বের প্রয়োজন সেটাই ছিলেন নবী মোহাম্মদ সাল্লাম আপনাকে ধন্যবাদ এই বিষয়টাই আমরা চাচ্ছিলাম যে এখানে অনেক মানুষের একটা বিভ্রান্তি আছে এই বিষয়টা যে সাহসিকতা প্রদর্শনটা কিভাবে করবে বা হাজার হাজার সৈন্য আছে সেখানে আমার বিরুদ্ধে আসছে অথবা আমাকে কিছু করতেছে আমি সেখানে ঘোড়ায় দৌড়ে অথবা আমার কাছে যা আছে তা নিয়ে নেমে আমি নিজেকে শাহাদত বরণ করে দিলাম এই হটকারিতা আসলে প্রদর্শন করার মাধ্যমে সাহসিকতা না সাহসিকতা হলো যে যে শত্রুর মোকাবেলা করতে হবে সেই শত্রুর জন্য প্রয়োজনীয় যে শক্তিটা আমার হাদিস আছে হাদিসটা আমি একটু শুনে আল্লাহ নবী বলেছেন লাইসা শাদীদ শক্তিশালী সেই না যে উত্তেজিত হয়ে যায় খামা খামা আমারই লাগাই দেয় শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসু ইনদাল যে ব্যক্তি অত্যন্ত উত্তেজিত রাগের মুহূর্তে নিজেকে সংযত রেখে কোন কাজটা করতে হবে সেইটা সে বিচক্ষণতার সাথে করতে পারে সেই হলো সাহসী সেই হলো শক্তিশালী সেই হলো বীর হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ধন্যবাদ আপনাকে জি এই হাদিসে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা যে সাহসিকতা প্রদর্শনের অর্থ এই না যে বিরাট শক্তি আছে সেই শক্তির সামনে আপনি হয়তো বাতাসে উড়ে যাবেন সেখানেও আপনি বা তাদের বিরুদ্ধে কোনো আগ পিছ চিন্তা না করে ডাইন বাম না দেখে ঝাঁপিয়ে পড়ে গেল ইমানের দাবি আক্রান্ত হলে তো দাঁড়াইতে হবে আল্লাহ অবশ্যই অবশ্যই হইতে হইতে হবে আপনার বিরুদ্ধে যখন শত্রু আপনার বাধা সৃষ্টি করে অথবা আপনি যে সত্যের পথে আছেন এই সত্যর দাওয়াত দেওয়া হরিয়াতুর দাওয়া যে সত্যের যে দাওয়াত দিতে হবে আপনাকে এই দাওয়াতি কাজে যদি কেউ বাধার সৃষ্টি করে তাহলে আপনি যে আক্রান্ত হলেন আক্রান্ত হলে আপনার সাধ্য মতন সেই আক্রমণ প্রতিহত করার জন্য তো চেষ্টা করবেন কিন্তু সাহসিকতা হলো এটা যে যে কোনো সময় আপনি আপনার সত্যের প্রতি অটল আছেন কিনা দৃঢ়তা আছে কিনা দৃঢ়মর আছে কিনা এইটা আপনাকে সবসময় মনে রাখতে হবে হ্যাঁ, তো আমি শেখ ইউসুফ আব্দুল মজিদকে দৃষ্টি আকর্ষণ করব যে সত্যের দাওয়াত দিতে যে এটা তো আমরা দেখলাম যে বিভিন্নভাবে পরীক্ষা হলো তো সেই বাবু তালেবে বা এই মাক্কি জীবনে হজুর সাল্লাহ তার সাহাবিদদের দ্বারা আক্রান্ত হয়ে বন্দী হয়ে গেছিলেন তো সেই সময়ও কিভাবে সাহসিকতা প্রদর্শন করা যায় অথবা সত্যের প্রতি অটল থাকা যায় এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন যে এই বিপদ মুহূর্তে প্রায় তিন বছর হ্যাঁ, বিপদ মুহূর্তেও সাহস দেখানো মনোবল হারান নাই এই বিষয়টা অবরোধ একটু অবরোধ আরম্ভ করা হয়েছিল জি এটা তো রসুল করিম সাল্লাম এরশাদ করেন যে উজি ইউজাহাদ যে আল্লাহর জন্য আমাকে যে ত্যাগ এবং কষ্ট নির্যাতন নিপীড়ন আমার নিকটতম আত্মীয়দের পক্ষ থেকে যে ভ্রুকুটি প্রদর্শন যে নিষ্পেষণের আমাকে মুখোমুখি হতে হয়েছিল এই পৃথিবীতে দাওয়াতিল আল্লাহর কাজ করতে যে কোনো নবী বা কোনো রসুল এত কষ্টের মুখোমুখি হননি এখানে আমাদের জন্য একটা বিরাট শিক্ষা বিরাট শিক্ষা হ্যাঁ। যে আমরা যখন কোনো প্রতিকূল পরিস্থিতিতে যাই যেখানে গিয়ে সাধারণ আসলে আমরা নিজেরা দুর্বল একটু প্রতিকূলতা দেখলেই আমরা মনে করি যে ধর্মীয় মূল্যবোধকে ধরে রাখা হ্যাঁ, হ্যাঁ, আমাদের সামনে এই শিক্ষা উপস্থাপন করলেন যে পরিস্থিতি যাই হোক না কেন whatever the circumstances and situation আমাদেরকে স্টিড থাকতে হবে আল্লাহর দিনের উপরে অটল অবিচল থাকতে হবে আল্লাহর উপরে আস্থা রাখতে হবে ইউসুফ আব্দুল মজিদ আমরা আসলে আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতেই এই বিষয়টা অনুসরণ করতে পারি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জীবন থেকে অনুকরণীয় এই অনুপম আদর্শ থেকে আমরা যাতে শিক্ষা লাভ করতে পারি জীবনের সর্বত্র এই বিষয়টা ওইভাবেই প্রদর্শন করতে পারি প্রতিপালিত করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক বলেন আমিন আমি আপনাদেরকে এই অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলো দেখার আহ্বান রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান